তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তিনি রহমতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে কারি আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে কারি তিনি রাহমাতুল্লিল আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে কারি আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে কারি তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে জানতে কি চাও তার মাকা বুঝতে কি চাও তার জামাল শুনতে কি চাও তার কামাল বলবো তবে কি জানতে কি চাও তার মাকাম বুঝতে কি চাও তার জামাল শুনতে কি চাও তার কামাল বলবো তবে কি জানতে কি চাও তার মাকাম বুঝতে কি চাও তার জামাল শুনতে কি চাও তার কামাল বলবো তবে কি সে যে তোমার আমার প্রিয় নাবি সে যে তোমার আমার প্রিয় নাবি রাহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় নাবি কারিম তিনি রাহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন আর কেহ নাই মোদের প্রিয় নাবি কারিম আর কেহ নাই মোদের প্রিয় নাবি কারিম তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তিনি রাহমাতুল্লিল আলমিন সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় না বিকারিম আর কেহ নয় মোদের প্রিয় না বিকারিম তিনি রাহমাতুল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় না বিকারিম আর কেহ নয় মোদের প্রিয় না বিকারিম তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে কার প্রেমে সৃজন হলো এই ধরণী কার নূরে আলোকিত এই অবনি কার প্রেমে সৃজন হলো এই ধরণী কার নূরে আলোকিত এই অবনি কার প্রেমে সৃজন হলো এই ধরণী কার নূরে আলোকিত এ অগণি কার প্রেমে সরব হলো আজ সকল ধ্বনি কার প্রেমে সরব হলো আজ সকল ধ্বনি তিনি রাহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় না কারিম আর কেহ নয় মোদের প্রিয় না কারিম তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তিনি রাহমাতুল্লিল আলামিন মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে কারিম আর কেহ নয় মোদের প্রিয় না বিয়েকারি তিনি রাহমাতুল্লিল আলামিন মুরসালিন আর কেহ নয় মোদের প্রিয় না বিয়ে আর কেহ নয় মুদের প্রিয় না বেকারি তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা কে কে কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা বলতে পারো কে তোমার আমার ভালোবাসা বলতে পারো www.onibus.in